আইসা রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে প্লেগ সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরে তিনি বললেন তা একটি আজাব আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে যাদের প্রতি ইচ্ছা করেন তাদের উপর তা প্রেরণ করেন আর আল্লাহ তালা তার মুমিন বান্দাদের উপর তা রহমত করে দিয়েছেন যখন কোনো ব্যক্তি প্লেগে আক্রান্ত জায়গায় সবের আশায় ধৈর্য ধারণ করে অবস্থান করে এবং তার অন্তরে দৃঢ় বিশ্বাস থাকে যে আল্লাহ তকদিরে যা লিখে রেখেছেন তাই হবে তাহলে সে একজন শহীদের সমান স্বভাব পাবে